পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن أبي عامر الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير রাহু আবু দাউদ ওয়াসলুহু ফিল বুখারি পৃষ্টি বাংলার দর্শে হাদিসের নিয়মিত দর্শক শ্রোতা আজকে আমরা নতুন একটি অধ্যায় আপনার জন্য আমরা শুরু করব সালাত পর্বের ইতিমধ্যে আমরা ষোলোটি অধ্যায় আলোচনা করেছি আজ সর্বশেষ সেটি হলো কি বাবুল লিবাস পোশাক সম্পর্কে নিঃসন্দেহে সালাত আদায়ের জন্যে পোশাক শর্ত আর এই পোশাক কোন কাপড়ের হলে সালাত হবে কোনটা করলে হবে না এ ব্যাপারে সালাতের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে পোশাক কোনটি হালাল কোনটি হারাম কোনটি আমাদের জন্য ব্যবহার করা যাবে আর কোনটি করা যাবে না এ বিষয়ে আমাদের মাসলা মাসাইল বিধান নিয়ে সংক্ষিপ্ত আকারে হলেও আমরা হাদিসের আলোকে আপনার কাছে আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আবু আমির আল্লাহ শাহী রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লায়াকু নান্নামিন উম্মতি আমার উম্মতির কিছু লোক হবে লায়াকু নান্নামিন উম্মতি আকুয়াম আমার উম্মতির কিছু জাতি যারা আমার উম্মত দাবি করবে তারা মুসলমান দাবি করবে তারা মমিন দাবি করবে আমারই অন্তর উম্মতির অন্তর্ভুক্ত তারা হবে কি করবে তারা অদূর ভবিষ্যতে তারা হবে কেমতের একটা আলামত হারির তারা লজ্জাস্থানকে হালাল করে নেবে অর্থাৎ ব্যভিচার না ব্যভিচারকে তারা হালাল মনে করবে ওয়াল হারির আর রেশমি কাপড়কে হালাল করে নেবে অথচ শরীয়তে মোহাম্মদিতে না ব্যভিচার হারাম কবিরা গুনা তাহলে এত বড় একটা অন্যায় এত বড় একটা গৃহীত কাজ এই জন্য আল্লাহ ওলা জিনা তোমরা জেনার পার্শ্ববর্তী যেও না বলে নাই জেনা করিও না ব্যবচার করিও না কারণ জেনা একদিনে দুই দিনে হয় না বরং একটা ব্যবচার সংগঠিত হওয়ার জন্যে আগের অনেকগুলি ভূমিকা হওয়া দরকার আগে দেখা হয় এরপরে সাক্ষাৎ হয় এরপরে কথা হয় এরপরে সালাম হয় এরপরে আর কিছু তাহলে এই যে ব্যবিচারের যতগুলি পথ যতগুলি মত যতগুলি শিক্ষা সব পথ বন্ধ করে দেওয়া এটাই হবে আমাদের উচিত কিন্তু আর সে ধরনের পথগুলিকে খুলে দেওয়া হচ্ছে সে ধরনের ওই পাপে পৌঁছা পর্যন্ত যতগুলি মানে প্রাথমিক কাজ এগুলির সব দ্বার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এটা তো বড় অন্যায় অবিচার আর এই জন্যে এমনও হচ্ছে যে এই ব্যভিচারের জন্যে সরকারিভাবে কি করা হচ্ছে লাইসেন্সভুক্ত করা হচ্ছে এবং এটাকে বৈধকরণ করা হচ্ছে আজ মানুষ ব্যবিচার চোখের হাতের পায়ের মুখের ব্যবিচার ছোট ব্যবিচার অহরহত হচ্ছে এছাড়া অরিজিনালি যে ব্যবিচার যে জেনা এটারও আজ পথ খুলে গেছে এটা এমন ব্যাপক হারে আজ ছড়িয়ে গেছে মহামারীর মতো এক ব্যাধি এর জন্যে কত অসুখ এডসের মতো এক মহাবিপদ আজ মানুষের ঘাড়ে চেপে বসেছে কত ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে গেছে আল্লাহর রহমত বঞ্চিত হয়েছে মানুষ বিভিন্ন ধরনের ব্যাধিগ্রস্ত হয়েছে তা আল্লাহ নবী বলেন কেয়ামতের আলামতের ভবিষ্যৎবাণী যে আমার কমের এমন কিছু মানুষ আসবে আমার উম্মতের কিছু জাতি হবে যারা এই ব্যবিচারকে এবং হারির রেশমি কাপড়কে হারার করে নেবে তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দুইটি কাজ হারাম পুরুষের জন্য বিশেষ করে রেশমি কাপড় ব্যবহার করা চলবে না এটা পরবর্তী হাদিসে আসবে বাকি মহিলাদের জন্য জায়জ রয়েছে রেশমি কাপড় আর ব্যভিচার তো সর্ব অবস্থায় সবার জন্য হারাম তাহলে কেউ যদি রেশমি কাপড় পরে সালাদ আদায় করে তাহলে আমরা বলবো তার সালাদ সহি হবে না কারণ এটা তার জন্য হারাম আর হারাম দিয়ে বা কাউরি চুরি করা কাপড় পরে কেউ যদি সালাদ আদায় করে তাহলে তার সালাদ হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি ইমা আবু দাউদ বর্ণনা করেছেন এর মূল বুখারি শরীফে রয়েছে ওয়ান হুদাইফা রাজি আল্লাহ তাআলা আনহু কাল নাহা রসুল্লাহ الله সাল্লাম আন্নাশরাবা ফি আনিয়াতি জাহাব আল ফিদ্দা ওয়ান না কোলা ফিহা ওয়ান লিবসিল হারির ওয়া দিবাজ ওয়ান নাজলিসা আলাইহি রাহুল বুখারি হোজাই ফাতুবুল ইমান রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন্নাশরাবা ফি আনিয়াতি জাহাব আল ফিদ্দা সোনা রূপার কোনো বর্তনে কোনো গ্লাসে যে কোনো পাত্রে পান করা আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন ওয়ান্না কোলাফিহা এবং খাওয়াও নিষেধ করে দিয়েছেন তাহলে স্বর্ণের বা রূপের কোনো পাত্র বা কোনো গ্লাস বা চামচ ইত্যাদি এগুলিতে খাওয়া পান করা চলবে না হারাম করে দিয়েছেন আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন এজন্যে আমরা এর আগে পেয়েছি যে যদি ভেঙে যায় ফেটে যায় সেখানে কোনো বর্তন বা কোনো পেয়ালা সেখানে অল্প স্বল্প জোর দেওয়ার জন্য সোনা বা রূপা ব্যবহার করা যেতে পারে ও আর লিপসিল হারির ওয়াদ্দিবাজ আল্লাহ নবী আলিসাল্লাম আরও নিষেধ করেছেন কি লিপসিল হারির রেশমি কাপড় ব্যবহার করতে ওয়াদ্দিবাজ দিবাজ হলো ঘন মোটা রেশমি কাপড়কে বলা হয় তাহলে রেশমি কাপড় পরা আমাদের জন্য মোটা হোক আর পাতলা হোক উন্নত মানের হোক আর মধ্যম মানের হোক আর নিম্নমানের হোক আল্লাহ নবী আলিসালাম আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন ওয়ান্নাজলিসা আলাই আর এই রেশমি কাপড়ের উপরে বসাও তিনি নিষেধ করে দিয়েছেন কারণ এই রেশমি কাপড় জান্নাতে আল্লাহ রব আলমিন দিবেন কেউ যদি এই দুনিয়াতে ব্যবহার করে আর জান্নাতি হতে পারে সেখানে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবেন এই কাপড় সাধারণত যারা অহংকারী তারা পরে থাকে আর অহংকারের মাধ্যমে অন্য মানুষকে ছোট হেয় প্রতিপন্ন করে সত্য গ্রহণ করতে চাই না এই জন্য এটা নিষেধ এই রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার কোনো ক্রমে করা যাবে না তবে পরিয়োজন ক্ষেত্রে যাবে যেটা পরবর্তী হাদিসে আমাদের আসবে হাদিসটি ইমাম বুখারি রাহমাতুল্লা আলে বর্ণনা করেছেন তাহলে এখানে আমরা স্বর্ণ এবং চাঁদির কোনো বাসনে পান করা বা খেতে পারবো না আর রেশমি কাপড় পরিধান করতে পারবো না তার উপরে বসতে পারবো না এই তিনটি বিধান এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম অতএব কেউ যদি স্বর্ণ বা রূপ্য পাত্রে পানি নিয়ে উজু করে তাহলে তার উজু করা জায়জ হবে না ঠিক এইভাবে কেউ যদি কাপড় পরে রেশমি সালাত আদায় করে সেটাও তার ঠিক হবে না এ হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন ওয়ান উমার আর আল্লাহ আন কাল নাহা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লিবসিল হারির ইল্লা আউ সালাসা আউ আরবা মুত্তাফাকুন আলাই অল্লাহ মুসলিম রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আল লিপসিল হারির রেশমি কাপড় পরিধান করতে আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এটা ওম্মতে মোহাম্মদের পুরুষদের জন্য হারাম ইল্লামাউদা ইসবাইন তবে যদি কোনো কাপড় শিলাবের জন্যে বা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে ওইখানে যদি দুই আঙ্গুল বরাবর হয় প্রস্থে আউসালা আওয়ার বা অথবা তিন আঙ্গুল বরাবর বা চার আঙ্গুল বরাবর যদি হয় তাহলে সেটা জায়জ রয়েছে তাছাড়া পুরো কাপড়টাই রেশমির এটা শরীয়তে মোহাম্মদীতে পুরুষদের জন্যে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন যে কথাটা ওমার রাজিয়াল তালানহ আমাদেরকে বর্ণনা করে শোনালেন এ হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ হুজলি মুসলিম তবে এইখানের শব্দটা ইমাম মুসলিম রাহমতুল্লাহ আলাইয়ের মুসলিম শরীফে বর্ণিত হয়েছে শব্দের কম হলেও কিছু শব্দের কমবেশ থাকে কিন্তু তার অর্থ একই তার মানা একই এই হাদিসগুলিকে মোত্তাফক আলাই বলে হুবাহ শব্দ একই হতে হবে এমনটা কিন্তু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 যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও ওবরাকাত সম্মানিত পৃষ্টি বাংলার দর্শক শ্রোতা আনাস রাজিল্লাহ তালা করেন যে আল্লাহর নবী আলি সালাতাম আব্দুর রহমান বিন আউফ এবং জুবাই ইবনুল আউ্বাম দুইজনেই আশারে মুবাসার মধ্যে অন্তর্ভুক্ত আব্দুর রহমান বিন আউফ এবং জুবাই ইবনুল দুইজনেই দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত কোনো এক সফরে তাদের দুইজনের গায়ে পাচড়া বা চুলকানি বা চর্মরোগ হয়েছিল যেটা চিকিৎসার জন্যে আল্লাহ নবী আলিসালাম তাদের দুইজনকে রেশমি কাপড়ের জামা পরিধান করার অনুমতি দিয়েছিলেন এই হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রয়োজন যদি হয় ডাক্তার যদি বলেন বা কোনো কবিরাজ বলেন যে এই রেশমি কাপড় পরলে এই চর্মরোগ ভালো হওয়ার আশা করা যায় তাহলে গায়ের এই চুলকানি বন্ধ করার জন্যে বা অন্য কোনো রোগের জন্যে যদি রেশমি কাপড় ডাক্তারদের গবেষণালব্ধ দ্বারা আমরা বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা জায়জ হবে তবে যখনই সেই অসুখটা ভালো হয়ে যাবে তখনই সেটা খুলে দিতে হবে অসুখ ভালো হয়ে গেছে এরপর আপনি পড়তেই থাকবেন প্রয়োজন মিটে গেছে বা জায়েজ যতটুক অতটুক হওয়ার পরেও আবার আপনি সেটাকে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু তখন হারামে আপনি পা ফেলবেন আর সেজন্যে কবিরা না হবে এজন্য আমরা যদি কোনো ডাক্তার বা এখনো বর্তমানে কেউ এটা ব্যবহার করার জন্য অনুমতি দেন বা এটা কাজ করে এমনটা জানা যায় তাহলে ব্যবহার আমাদের জন্য জায়জ হতে পারে নচেত আমাদের জন্য জায়জ নেই ওয়ান আলী ইবনা আবি তালিব রাজি আল্লাহ তালা قال كساني النبي صلى الله عليه وسلم حلة سيراء فخرجت فيها فرأيت الغضب في وجهه فشققتها بين نسائي متفق عليه واللفظ لمسلم আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং চাচাতো ভাই তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম আমাকে একটা হুল্লাতান সিয়ারা মানে জোড় কাপড় একটা চাদর এবং একটা লুঙ্গি এটাকে বলা হয় হুল্লা হুল্লা বলা হয় জোর কাপড়কে একটা উপরে একটা নিচে প্যান্ট শার্ট হতে পারে সেলোয়ার কামিজ হতে পারে আরবদের সেই যুগে যে কাপড় ছিল সেটা উপরে একটা চাদর আর নিচে একটা লুঙ্গি এটাই ছিল আরবদের সাধারণ কাপড় যেটা হজ বা ওমরা করার সময় যেটা পরা হয় ঠিক এই ধরনের তাদের কাপড় ছিল অধিকাংশ মানুষ এটাই বা বেশিরভাগ সময় এটাই তারা পরিধান করতেন তো আলী রাজু বললেন যে আল্লাহ নবী আলিসাল্লাম আমাকে একটা রেশমি কাপড়ের জোড়া কাপড় আমাকে দিলেন ওপরে একটা নিচে একটা সাইরা বলা হয় যে রেশমি কাপড় যার মধ্যে ডোরা ডোরা দাগ থাকে ফাখারাজ তো ফিহা আল্লাহ নবী আমাকে দিয়েছেন আমি ওইটাই পরে আমি বের হয়ে আসলাম দাওয়া ফি ওয়াজিহি আল্লাহ নবীর সামনে যখন ওই কাপড়টা পরে আমি আসলাম আল্লাহ নবী দেখলাম চেহারার মধ্যে রাগ তিনি যেন এটা অপছন্দ করছেন এটা যেন তিনি ঘৃণা করতেছেন অসন্তুষ্টি প্রকাশ করতেছেন ফাঁসাকাকুহা বেইনানিসাই আল্লাহ নবীর যখন দেখলাম আমি পড়েছি রাগ তো আমি ওটাকে খুলে ফেলে এটাকে কেটে কেটে আমার বাড়ির বা আমার পরিবারভুক্ত যারা নারী মহিলা এদের মধ্যে এটাকে ভাগ বন্টন করে দিলাম তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে রেশমি কাপড় পুরুষের জন্য পরা নিষেধ মেয়েদের জন্য বৈধ এই হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটির শব্দ মুসলিমের ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাহু আহমদ নাসাই ও তিরমিদি ও সাহাহা আবু মুসা রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলি সালাতাম বলেন ওহিল্লাহাবুল হারিরলি ইনায়াত উম্মতি স্বর্ণ এবং রেশমি কাপড় আমার উম্মতির মহিলাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বৈধ করে দেওয়া হয়েছে এটা তারা ব্যবহার করতে পারবে ওয়াহরিমা আলা জকুরিহিম আর এই স্বর্ণ আর রেশমি কাপড়ের ব্যবহার আমার উন্মতির পুরুষদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাহলে কোনো ক্ষেত্রে কোনোভাবে আমরা স্বর্ণ এবং রেশমি কাপড় ব্যবহার করতে পারবো না আজ সমাজে দেখা যায় বিয়ের সময় ছেলেকে স্বর্ণের আংটি দেয় ছেলেকে গলার চেন দেয় বা এমনিও দেখা যায় শ্বশুর বাড়ির না হলে অনেক সময় বাবার বাড়ির টাকা দিও বা নিজের টাকা দিয়েও অনেকে যুবকদের মধ্যে দেখা যায় যে স্বর্ণের চেন ব্যবহার করে বা কেউ আংটি ব্যবহার করে এটা সম্পূর্ণ নিষিদ্ধ বিবাহ করতে গেলেও চলবে না কোনো অবস্থাতে এটা ব্যবহার করা যাবে না যে এখন ব্যবহার করলাম চেন আর আংটি বিয়ে করে সে খুলে দিব বা শ্বশুর বাড়ি থেকে পেয়েছি মাঝে মাঝে ব্যবহার করব। এটা জায়জ হবে না এটা হারাম এটা আমাদেরকে ত্যাগ করতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম এই উন্মতির পুরুষের জন্যে স্বর্ণ এবং খালিস যেটা রেশমি কাপড় এটাকে হারাম করে দিয়েছেন কাজ কে আমরা যদি উপেক্ষা করি তাহলে আমরা বড় গুণা করে ফেলবো এই জন্য শাস্তি দুনিয়া বা আখরাতে আমাদের ভোগ করতে হবে বন্ধুগণ এ হাদিসটি ইমা আহমাদ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বর্ণনা করে হাদিসটিকে সহি বলেছেন তাহলে সহি হাদিসের দ্বারা আমরা আমাদের যে সমস্ত ছেলেরা স্বর্ণ ব্যবহারে অভ্যস্ত তাদেরকে আমরা সুবিনয় আবেদন জানাবো বন্ধুগণ যুবক ভাইয়েরা এই দুনিয়ার কিছু আনন্দের জন্যে আখেরাতের আপনি অনন্তকের আনন্দকে নষ্ট করে দিবেন না আল্লাহর নবী যেটাকে হারাম করে দিয়েছেন এই হারামকে আপনি ব্যবহার করে রাসুলের উম্মত বলে নিজেকে দাবি করা আপনার জন্য কতটুকু সমীচীন হবে এটা তো একবার ভেবে দেখা দরকার এই জন্যে আমরা হাদিসের আলোকে জীবন গড়ব যা বৈধ তা করব। যা অবৈধ তা আমরা করব না কখনোই করব না নিজে করব না অন্যকে করতে দিব না অন্যকে না করার জন্য উদ্বুদ্ধ করব আমরা নসিহত করব ওয়ান ইমরান হুসাইন আল্লাহ তালান সাল্লাম আলা রাহুল বাইহাকি হাকি ইমরান হুসাইন আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলি সালাম বলেছেন ইন আল্লাহ ইউহিব আল্লাহ পছন্দ করেন ইদান আমা আলা আবদিহি নেমা আল্লাহ যখন কোন বন্দাকে নেয়ামাত দান করেন সে এই নিয়ামাতের প্রকাশ করুক এটা তিনি পছন্দ করেন আলাই যাকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন তিনি গরিব মিসকিনের কাপড় পরবেন আবার গরিব মিসকিন ধন দৌলত নাই ধার করে অনেক দামের কাপড় পরবেন ভ্যাস ভুষ নিয়ে ব্যস্ত হবেন জাহেজ নেই যাকে যতটুক আল্লাহ দিয়েছেন সেই অবস্থাতে থেকে যতটুক সম্ভব আল্লাহর নিয়ামাতের বহির প্রকাশ করা আল্লাহ নবী আলিসাল্লাম একটা লোককে দেখলেন উস্কো খুস্কো কাপড় চুপড় ভালো না মহিলা বললেন হ্যাঁ তোমার এই অবস্থা কেন তোমার কি আছে বললেন ইয়ারসুল্লাহ আমার এত এত উট আছে এ আছে ওই আছে তখন আল্লাহ নবী বললেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো বান্দাকে যদি নেয়ামাত দান করেন অর্থ টাকা পয়সা দেন তাহলে সেটা দেখা পছন্দ করেন মুসলিম শরীফের হাদিসা আছে ইন্দাল্লাহ জামিল ইহেবুল জামাল আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন কাজেই যাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যতটুকু অর্থ করি টাকা পয়সা দিয়েছেন সেই মোতাবেক তার সাধ্য মোতাবেক সে কাপড় কিনবে পরবে এটাই হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের নেয়ামাতের বহির প্রকাশ এটা বখিলি করে কেউ যে তার স্ট্যাটাস যে তার অবস্থান সেটা বাদ দিয়ে নিচে নামবে না আর নিচের জন উপরে নামবে না যার যটুক অবস্থা সে অনুযায়ী সে পড়ার চেষ্টা করবে এটাই হবে সুন্নত সম্মত আমাদের পোশাক এ ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এরপরের হাদিস ওয়ান আলী রাজি আল্লাহ তালান আন্না রাসুল্লাহ সাল্লামা নাহা আন লিপসিল কিসি ওয়াল মুআসফার রাহ মুসলিম আলী রাজিল্লাহ তালা বর্ণিত আল্লাহ নবী আলিসালাম কৃষি বলা হয় নিম্নমানের যেটা রেশমি কাপড় হারির যে কোনো রেশমি কাপড় দিবাজ মোটা যেটা রেশমি কাপড় আর কেসি ওলামারা বলেছেন যে নিম্নমানের যেটা অথবা কৃষি একটা বিশেষ ধরনের একটা জায়গার বানানো রেশমি কাপড় মোট কথা রেশমি কাপড় পরা নিষেধ করেছেন আর কি ওয়াল আর ওই যে ডিমের কুসুম রয়েছে ওই ডিমের কুসুম রঙের কাপড় পরতে আল্লাহ নবী নিষেধ করেছেন এটা মুসলিম শরীফের হাদিস কেন নিষেধ করেছেন আমরা পরবর্তী হাদিসে সেটা আমরা জেনে নিই আল্লাহ নবী আলাইসাল্লাম থেকে আবদুল্লাহ আমর রাজিল্লা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রা আলাইয়া নবী সাল্লাম সাউবাইন মুআসফারাইন ফকালা উম্মুকা আমারাতকা বিহাদা রাহ মুসলিম আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আমাকে দুইটি মোয়াসফার মানে মোয়াসফার হলো লাল আর হলুদের মধ্যখানের রং অর্থাৎ ডিমের কুসুমের রঙের দুইটি কাপড় একটা চাদর একটা লুঙ্গি পরে আমাকে আল্লাহ নবী দেখলেন আল্লাহ নবী বললেন উম্মুকা আমারাত কাবিহাদা তোমার মা এটা পড়তে বলেছে মানে ইনকার করলেন অস্বীকার করলেন কারণ এই ধরনের কাপড় দেখা যায় যারা যুগী বা যারা ওই সন্ন্যাসী তারা পড়ে থাকে কাজেই এটা আজও দেখা যায় যে হিন্দু ধর্মের যারা যাজক বা যারা বৈরাগী বা যারা সন্ন্যাসী এই ধরনের কাপড় পরে থাকে আল্লাহ নবী এই রঙের কাপড়টাকে অপছন্দ করেছেন কারণ এটা এমন একটা কাপড় যারা অমুসলিমরা ব্যবহার করে আর অমুসলিমদের সাদৃশ্য মুসলমানদের জন্য নিষিদ্ধ তাই আল্লাহ নবী এটাকে পছন্দ করেন নাই এই আদেশটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আনহুমা আন্নাহা আখরাজাত থেকে বর্ণিত তিনি আল্লাহ রাসুল সাল্লামের একটি জুব্বা বের করলেন মাকফু জেব যার পকেটের মধ্যে কি কিছু লেস লাগা ছিল ওয়াল দুই হাতের মধ্যে লেস লাগা ছিল ওয়াল ফারাজাইন এবং এই যে সামনের যে দুই দিক বন্ধ করার যে জায়গাটা এই মুখটার মধ্যেও প্রথম এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি করা ছিল লেস লাগা ছিল বৃদ্ধি বাজ মোটা রেশমি কাপড় দিয়ে তাহলে আল্লাহ নবী আলিসাল্লামের জুব্বার হাতে পকেটে তারপরে সামনে লেস লাগা ছিল কি দিয়ে দিবাজ দিয়ে রেশমি কাপড় দিয়ে সৌন্দর্য করার জন্য রাহ আবু দাউদ ওয়াসলুফি মুসলিম এ হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন এর মূল মুসলিম শরীফে রয়েছে ইন্দা আল্লাহ তালা আনা হাত্তা মুসলিমের বর্ণায় অতিরিক্ত রয়েছে যে এই জুব্বাটা আয়সা রাজিয়াল্লাহ তালহা আল্লাহ নবীর সহধমনির কাছে ছিল হাত্তা কবিদাত আয়সা রাজিল্লাহ তালহ ইন্তেকাল করলেন মারা গেলেন ফাঁকাবাজ তোহা আসমা বিন তাবিবাকার বলেন আয়েশা যখন মারা গেলেন আমি তার বড় বোন তার কাছ থেকে ওই জুব্বাটা নিয়ে নিলাম ওয়াখান নবী সাল্লাম আলবাসোহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই জুব্বাটা পরিধান করতেন ফানাহানো নাগসেলোহা লিল নাস্তাশফি বিহা আমরা যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন ওই জুব্বাটাকে পানি দিয়ে ভিজিয়ে ওই পানিটা অসুস্থ রসক ভালো হওয়ার জন্যে শেফার জন্যে আরোগ্যতার জন্যে আমরা পান করতাম আল্লাহ নবীর জুব্বা যেটা তিনি ব্যবহার করেছেন নিঃসন্দেহে তিনি বরকতপূর্ণ ছিলেন তার যত কিছু ব্যবহারিক জিনিস সবই বরকতপূর্ণ ছিল তাই তার কোনো ব্যবহারিক জিনিস ভিজিয়ে সেটা পানি পান করা বা যা তিনি স্পর্শ করেছেন তা দিয়ে বরকত নেওয়া এটা শরীয়তে মোহাম্মদীতে জায়জ রয়েছে তবে আল্লাহর নবী আলিসাল্লামের ব্যবহারিক বস্তু বাদ দিয়ে অন্য কাউরি কোনো বস্তুতে বরকত নেওয়া এটা কিন্তু জায়েজ নেই বরং বরকতের মালিক আল্লাহ তিনি যেটাতে বরকত দিয়েছেন সেটা থেকে বরকত দিতে হবে অন্য কিছুকে বরকত মনে করা বা কেউ বরকত দিতে পারে মনে করা এটা শিরকের মতো অন্যায় মোট কথা আল্লাহ নবী আলিসাল্লামের এই জুব্বাটা পানি দিয়ে ভিজিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে অসুখ ভালো হওয়ার জন্যে ব্যবহার করতেন কথা আসমা বিন তাবিবাকে আমাদের কাছে ব্যক্ত করলেন এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন আদাবুল মুফরাদে ওয়াকান আলবাসুহা লিল ওয়াফ দিওয়াল জুমা আল্লাহ নবী আলিসাল্লাম এই জুব্বাটা ব্যবহার করতে নির্দিষ্ট একটা কাজে বাইরে থেকে যখন কোনো প্রতিনিধি দল আসত অথবা জুমার সালাত আদায় করতেন তখন তিনি এই জুব্বাটা ব্যবহার করতেন সবসময় না সাধারণ ব্যবহার জন্য না স্বাভাবিক ব্যবহারের জন্য না এবং জুমার সালাত আদায় করার জন্য বিশেষভাবে এই সালাত আদা করতেন এদের আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট পোশাক বানা জায়েজ রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বাইরের প্রতিনিধি দলের জন্য জুমার সালাত আদায় করার জন্য ভিন্ন কাপড় পরতেন এটাও কোনো খাতিব তার জুমার খুদবার জন্য ভিন্ন কাপড় তয় মনে রাখতে হবে কাপড়টা যেন শহরাতের মানুষের কাছে প্রসিদ্ধ লাভের জন্য যেন না হয় এবং মানুষের চোখ লাগানো যেন না